Some of the international news channels, they are saying war for peace. The Islamic madrasas should be banned. Why? Because they produce human beings who cause terror. সেভেনের পরে ইসলামকে অপবাদ দেওয়ার প্রবণতাটা অনেক বেড়ে গেছে আমি দু বছর আগে আমেরিকাতে গিয়েছিলাম দুই সালের অক্টোবর মাসে লস অ্যাঞ্জেলসে গিয়েছিলাম আর আমি রেডি ছিলাম পরেছি কোট দাড়ি মাথায় টুপি রেডি ছিলাম যে আমাকে প্রশ্ন করা হবেই দায়ীকে সবসময় রেডি থাকতে হয় আমি যখন ইমিগ্রেশনে গেলাম ও দাড়ি টুপি আপনি এনকোয়ারিতে যান আমি রেডি ছিলাম তারা বললো আপনি কেন এসেছেন বললাম একটা পুরস্কার নিতে পুরস্কার কিসের জন্য বললাম মানবতার জন্য পুরস্কার লস এঞ্জেলসে একটা সংস্থা ছিল আমেরিকায় তারা আমাকে পুরস্কারটা দেবে কেন আপনি কি করেছেন আমি বললাম আমি সত্যকে ছড়িয়ে দেই আপনাদের যিশু নিজেই বলেছেন সত্যকে খুঁজে বেড়াও আর সত্যই তোমাকে মুক্ত করবে আমি এভাবে সত্যকে ছড়িয়ে দেই আমি মিথ্যে বলিনি আমি একজন দায়ী আমি দিনুল হককে ছড়িয়ে দেই এটাই সত্যের ধর্ম তারপর তারা আমাকে বিভিন্ন রকম প্রশ্ন করতে লাগলো কাস্টমসে যাওয়ার পর আমার ব্যাগ খুললো সেখানে আমার ভিডিও ক্যাসেট দেখলো জিহাদ অ্যান্ড টেরোরিজম তারপর প্রশ্ন করলো আপনি কি জিহাদে বিশ্বাস করেন বললাম হ্যাঁ এমনকি যীশু খ্রিস্ট নিজেও জিহাদে বিশ্বাস করতেন তিনিও চেষ্টার কথা বলেছেন আমিও চেষ্টায় বিশ্বাস করি যিশু যা বলেছেন আমিও সেটা বিশ্বাস করি সবাইকে চেষ্টা করতে হবে না না আপনি কি যুদ্ধ করায় বিশ্বাস করেন বললাম এ কথাটা বাইবেলে উল্লেখ আছে বুক অফ এক্সোডাসে বাইশ নম্বর অধ্যায়ে আপনাকে যুদ্ধ করতে হবে বাইবেলে উল্লেখ করা আছে বুক অফ এক্সোডাসের বত্রিশ নম্বর অধ্যায়ে যুদ্ধ করতে হবে বুক অফ নাম্বার একত্রিশ নম্বর অধ্যায়ে যুদ্ধ করো যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন গসপেল অফ লুকের বাইশ নম্বর অধ্যায়ে তরবারি নিয়ে তোমরা যুদ্ধ করো কিন্তু তখন সেখানকার খ্রিস্টান কাস্টমস অফিসার বললো সেটা তো আত্মরক্ষার জন্য বললাম যে আমিও সেজন্য করি আত্মরক্ষার জন্য তারা বললো স্যার আপনাকে আরেকটা প্রশ্ন করতে পারি বললাম কোনো সমস্যা নেই তখন আমার হোস্টকে বললাম আমি ইমিগ্রেশনে দাওয়া দিচ্ছি চিন্তা করবেন না দায়ী কথা বলি একজন দায়ী কখনো সত্যকে ভয় পাবে না আমি লেকচারের শুরুতে সুরা ইসলার একটি আয়াত বলেছিলাম একাশি নাম্বার আয়াতে উল্লেখ করা হয়েছে যখন সত্য হিসেবে মিথ্যার সামনে দাঁড়ায় মিথ্যা তখন বিলুপ্ত হয় কারণ মিথ্যা তার প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে আর আলহামদুলিল্লাহ নাইন ইলেভেনের পরে নিয়মের বেশ কড়াকড়ি হয়েছে কাস্টমসে কড়াকড়ি হয়েছে তবে আলহামদুলিল্লাহ নাইন ইলেভেনের পরে আমি গিয়েছি আমেরিকায় কানাডায় ইংল্যান্ডে অস্ট্রেলিয়ায় মালয়েশিয়ায় সিঙ্গাপুরে আমার কাছে দশ বছরের আমেরিকান ভিসা আছে ইংল্যান্ডের পাঁচ বছর কানাডার দুই বছরের ভিসা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ তারপরেও আমি আমার কথাগুলো স্পষ্টভাবেই বলি যখন লেকচার দিতে যাই বলি লেকচার দিতে এসেছি যখন সত্য প্রচার করতে যাই বলি সত্য প্রচার করতে এসেছি পরিস্থিতির উপর ভিত্তি করেই উত্তরটা দেই পবিত্র কোরআনের ইমরানের চৌষট্টি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তাল আইলা কালিমাতিম সাওয়াইম বাইনানা ও বাইনাকুম এসো সেই কথা যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক অনেকেই হয়তো ইন্ডিয়ার বর্তমান পরিস্থিতি জানেন সেখানে দাওয়ার কাজটা খুব সহজ নয় বিশেষ করে আমি যেখানে থাকি বোম্বে শহরে যেসব জায়গায় দাওয়ার কাজ সবচেয়ে কঠিন আমার মতে তার একটা হলো বোম্বে তবে রাখে আল্লাহ মারেকে বোম্বেতেও আমি লেকচার দিয়েছি বেদের উপরে দিয়েছি ভগবদ্গীতার উদ্ধৃতি দিয়েছি উপনিষদের উদ্ধৃতি দিয়েছি তবে সেখানে বলার ধরনটা অন্যরকম এমন অনেক ইন্ডিয়ান আছেন যারা বলে যে মুসলিমরা তারা সন্ত্রাসী এই কোরআন আপনাদের বলে যে যুদ্ধ করো এটা তাহলে কোন ধরনের ধর্মগ্রন্থ আমি বললাম আপনারা কি মহাভারত পড়েছেন মহাভারত হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থগুলোর মধ্যে একটা যদি বলেন যুদ্ধের কথা বলাটা খুবই খারাপ কাজ আপনাদের মহাভারতেই পবিত্র কোরআনের চাইতে অনেক বেশি যুদ্ধের কথা বলা হয়েছে হিন্দুরা বলবে যে না না এই যুদ্ধটা আসলে ছিল সত্যের সাথে মিথ্যের যুদ্ধ হক আর বাতিল আমি বলি কোরআন একই যুদ্ধের কথা বলা হয়েছে ও তাহলে কোরআন নিয়ে কোনো সমস্যা নেই হিন্দুদের যে ধর্মগ্রন্থটা সবচেয়ে বেশি পড়া হয় সেটা ভগবদ গীতা এই ভগবদ গীতায় অর্জুনকে উপদেশ দিচ্ছে কৃষ্ণ হিন্দুদের মহান ঈশ্বর অর্জুনকে ভগবদ গীতায় উল্লেখ করা হয়েছে এক নম্বর অধ্যায়ের তেতাল্লিশ থেকে ছিচল্লিশ নম্বর অনুচ্ছেদে যে অর্জুন যুদ্ধক্ষেত্রে তার অস্ত্র মাটিতে রেখে বলল আমি এখানে বরং নিরস্ত্র অবস্থায় মারা যাব কিন্তু আত্মীয়দের সাথে যুদ্ধ করব না মহাভারতে আত্মীয়দের মধ্যে একটা যুদ্ধ ঘটনা আছে পাণ্ডবদের পাঁচ ভাইয়ের সাথে কৌরবদের একশো ভাইয়ের মধ্যে যুদ্ধ আর ভগবদ গীতা মহাভারতের একটা অংশ পঁচিশটি অধ্যায় কৃষ্ণ তখন অর্জুনকে বললেন ভগবদ গীতার প্রথম অধ্যায় তেতাল্লিশ থেকে ছেচল্লিশ অনুচ্ছেদে অর্জুন নিরস্ত্র অবস্থায় মরতে চায় কিন্তু আত্মীয়দের সাথে যুদ্ধ করবে না এর মাত্র কয়েকটা অনুচ্ছেদ পরেই দুই নম্বর অধ্যায়ের দুই অনুচ্ছেদে শ্রীকৃষ্ণ বলছেন হে অর্জুন তোমার মনে এমন চিন্তা কিভাবে এলো কিভাবে তুমি এতটা শক্তিহীন হলে মহান ঈশ্বর শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে বলছেন শক্তিহীন তুমি তো স্বর্গে প্রবেশ করতে পারবে না আর পুরো ভগবত গীতাতেই সর্বশক্তিমান ঈশ্বর অর্জুনকে উপদেশ দিচ্ছেন যে তোমার আত্মীয়দের সাথে তোমাকে যুদ্ধ করতে হবে এরপর আরো আছে ভগবদ গীতা দুই নম্বর অধ্যায়ের একত্রিশ থেকে তেত্রিশ অনুচ্ছেদে হে অর্জুন তুমি একজন ক্ষত্রিয় ধর্মের পক্ষ নিয়ে যুদ্ধ করা সেটা হচ্ছে তোমার দায়িত্ব যদি যুদ্ধ না করো তাহলে পাপ হবে যদি যুদ্ধ করো তাহলে তুমি স্বর্গে প্রবেশ করতে পারবে আর সেই ক্ষত্রিয় ভাগ্যবান যারা যুদ্ধ করার সুযোগ পায় চিন্তা করেন যদি আমি হিন্দুদের বলি আপনাদের ঈশ্বর শ্রীকৃষ্ণ অর্জুনকে জোর করেছেন তার আত্মীয়দের হত্যা করতে এটা ঠিক হবে না শ্রীকৃষ্ণ যেটা করেছেন অর্জুনকে বলেছেন যদি তোমাকে সত্যের জন্য যুদ্ধ করতে হয় আত্মীয়দের সাথে যুদ্ধ করতে হয় তবুও তুমি যুদ্ধ করো আর পবিত্র করোনাও বলছে সুরানিসার একশো পঁয়ত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ইয়া আয়ু হাল্লা জিনা আমানু হে মুমিনগণ ন্যায় বিচারে দৃঢ় প্রতিজ্ঞ থাকবে সাক্ষী স্বরূপ আল্লাহ সোবানতা আলার যদিও সেটা তোমাদের বিরুদ্ধে যায় পিতামাতার বিরুদ্ধে যায় আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায় হোক সেটা ধনী বা গরিব আল্লাহ উভয়েরই ঘনিষ্ঠতর একই কথা প্রায় দেখা যায় একটা হাদিসের কথা বলা হয় ইসলামকে অপবাদ দিয়ে সহি বুখারির একটা হাদিস চার নম্বর খণ্ড সেখানে বুক অব জিহাদের দুই নম্বর অধ্যায়ের পঁয়তাল্লিশ নম্বর হাদিস আর সমালোচকরা বলে আপনাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যদি কোনো মুজাহিদ যুদ্ধক্ষেত্রে মারা যায় সে তাহলে বেহেস্তে যাবে যদি বেঁচে ফিরে আসে তাহলে পৃথিবীর সম্পদ পাবে আর বিভিন্ন সমালোচক ইন্ডিয়ার যেমন অনুসুরি তারা ইসলামের সমালোচনা করে এই হাদিসে উদ্ধৃতি দেয় আমি তাদের বলি আপনারা কি ভগবদ্গীতা পড়েননি ভগবদ্গীতায় উল্লেখ আছে দুই নম্বর অধ্যায়ের সাঁত্রিশ অনুচ্ছেদে শ্রীকৃষ্ণ হিন্দুদের মহান ঈশ্বর তিনি অর্জুনকে বলছেন হে অর্জুন যাও যুদ্ধ করো যদি মারা যাও তুমি তাহলে স্বর্গে যেতে পারবে বেহেস্তে যেতে পারবে তুমি জান্নাতে যেতে পারবে বেহেস্তে যদি তুমি বেঁচে ফিরে আসো তাহলে যুদ্ধের লুণ্ঠিত দ্রব্য তুমি পাবে ঠিক একই কথা আছে সেই বুখারিতে একই আমি এই হিন্দুদের বলি আপনাদের ধর্মগ্রন্থ কি পড়েননি যে এখন কোরআন হাদিসের ভুল বের করছেন আমি আল্লাহ সুবান তাল্লাহর নির্দেশ মেনেই চলি তারা ইলা কালিমাতিম সাওয়াইম বায়না ও কুম এসো সেই কথা যাহা তোমাদের এবং আমাদের মধ্যে এক তাই মুসলিমদের এটা জানতে হবে কিভাবে দাওয়া দিতে হয় কিভাবে সত্যকে ছড়িয়ে দিতে হয় কিভাবে এবার টেবিলটাকে উল্টে দিতে হবে আমি আগেও বলেছিলাম তখন ইংল্যান্ডে ছিলাম তারা মুসলিমদের নিয়ে অনেক কথা বলছিল যেমন আত্মঘাতী বোমা মুসলিমরা নিরীহ মানুষদের হত্যা করছে একটা বই আছে লিখেছেন একজন অ্যাসোসিয়েট প্রফেসর পলিটিক্যাল সায়েন্সের শিকাগো ইউনিভার্সিটির প্রফেসর নাম রবার্ট পেপ তিনি একটা বই লিখেছেন যেটার নাম ডাইং টু উইন তিনি একজন বিশেষজ্ঞ আত্মঘাতী বোমা হামলার উপরে আত্মঘাতী সন্ত্রাস আমেরিকাতে এক নম্বর রবার্ট পেপ বইটার নাম ডাইং টু উইন তিনি তার বইতে লিখেছেন আত্মঘাতী বোমা হামলা এটা ইসলাম ধর্মে ছিল না যদি আপনারা ইসলামের ইতিহাস পড়েন কোরআন হাদিস পড়েন সেখানে আত্মঘাতী বোমা হামলার কথা নাই একেবারে প্রথমে যারা আত্মঘাতী বোমা হামলা করেছে তারা হলো তামিল টাইগার্স পরবর্তীতে শুরু করলো মার্ক্সবাদী আর লেলিনবাদীরা রবার্ট পেপ লিখেছেন যে ইরাকে আমেরিকানরা আসার আগে আত্মঘাতী বোমা হামলা ছিল না আমেরিকানরা সেখানে আসলো আর আত্মঘাতী বোমা হামলা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 টিভি বাংলায় আমাদের জানতে হবে কিভাবে ধর্মকে প্রচার করতে হবে এই সত্যের ধর্মকে আপনারা জানেন যে ইংল্যান্ডে আয়ারের সমস্যা বেশ পুরনো না এটাকে বলা যেতে পারে ক্যাথলিক টেরিজম কিন্তু তারা এটাকে ক্যাথলিকদের সন্ত্রাস বলে না কেন কোনো মুসলিম জড়িত থাকলে ইসলামিক টেরিজম অমুসলিমরা জড়িত থাকলে তারা এলাকার কথা বলে ধর্মের কথা বলে না কেন আর ঠিক এইভাবেই মিডিয়া বিভিন্ন খবর তুলে ধরে আর সেটাকে ভুলভাবে প্রচার করে থাকে এই মিডিয়া যেমন ধরেন যদি এটা ইন্ডিয়ার মিডিয়ায় আসে যে পঞ্চাশ বছরের এক আরব ইন্ডিয়ায় আসলো আর ষোলো বছরের একটি মেয়েকে বিয়ে করলো হেডলাইন পঞ্চাশ বছরের মুসলিম আরব ষোলো বছরের মেয়েকে বিয়ে করেছে কিন্তু যদি পঞ্চাশ বছরের কোনো অমুসলিম ছ বছরের একটি মেয়েকে রেপ করে এটা নিয়ে ছোট্ট খবর হয় যদিও বিয়ের সময় মেয়ের বাবা মায়ের অনুমতি নেওয়া হয়েছে মেয়েও রাজি আছে তাকে প্রাপ্য অধিকার দেওয়া হচ্ছে এখানে সমস্যাটা কি কিন্তু পঞ্চাশ বছরের অমুসলিম ছ বছরের মেয়েকে ধর্ষণ করলে এটা নিয়ে ছোট্ট খবর হয় ওকলাহমা এর কথা নিশ্চয়ই শুনেছেন মধ্যপ্রাচ্যের ষড়যন্ত্র মধ্যপ্রাচ্যের ষড়যন্ত্র দিনের পর দিন যখন জানতে পারলো হামলাকারী আমেরিকান সৈনিক খবরটা কয়েকদিন পর পেপার থেকে হারিয়ে গেল এরকম আরো অনেক উদাহরণ দেয়া যায় যে মিডিয়া আসলে খেলা করছে আর এখন তারা বলে ইসলাম হলো সেই ধর্ম যেটা তরবারের জোরে ছড়ানো হয়েছে এ ব্যাপারে খুব সুন্দর বলেছেন ডি লেসি ওলেরি তার বইতে ইসলাম অন দ্য ক্রস রোডের আট নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে ইতিহাসে এটা পরিষ্কার যে তরবারি হাতে নিয়ে মুসলিমদের ইসলাম ধর্মকে ছড়ানো আর বিভিন্ন দেশ জয় করার রাজগুবি গল্পটা একটা অসাধারণ মিথ্যে ছাড়া আর কিছুই নয় যেটা বারবার করে বলা হয়ে থাকে ডিলেসি ওলেরি খুবই বিখ্যাত ঐতিহাসিক তিনি বলেছেন ইতিহাসে এটা পরিষ্কার যে চরমপন্থী মুসলিমদের তরবারি হাতে নিয়ে ইসলাম ছড়ানো আর বিভিন্ন দেশ জয় করার গল্প একটা অসাধারণ মিথ্যে যেটা বারবার বলা হয়ে থাকে ইতিহাস আমাদের বলে যে আমরা মুসলিমরা আটশো বছর স্পেনে রাজত্ব করেছি আমরা আমাদের কাজ করিনি আমরা মানুষকে দাওয়া দেয়নি পরবর্তীতে ক্রুসেডাররা আসলো স্পেন দখল করলো তখন একজন ও প্রকাশ শাহজাহান দিতে পারতো না মুসলিমরা আমরা আরব দেশগুলো শাসন করেছি গত চোদ্দশো বছর ধরে কিছুদিন ব্রিটিশরা করেছিল কিছুদিন ফ্রেঞ্চরা শাসন করেছিল তবে মুসলিমরা এই সময়টা বাদ দিয়ে আরব দেশগুলো শাসন করেছে গত চোদ্দশো বছর ধরে তবু এখনো পরিসংখ্যান আমাদের বলে আরব দেশে প্রায় দেড় কোটি মানুষ আছে যারা কপটিক খ্রিস্টান কপটিক খ্রিস্টান মানে বংশ পরম্পরায় খ্রিস্টান যদি আমরা চাইতাম তাহলে আরবদের সবাইকে ইসলাম গ্রহণে বাধ্য করতাম তরবারির জোরে আমরা সেটা করিনি এই দেড় কোটি কপটিক খ্রিস্টান আরব দেশে তারাই সাক্ষ্য দিচ্ছে তারাই সাহায্য দিচ্ছে যে ইসলাম তরবারির সাহায্যে ছড়ানো হয়নি মুসলিমরা ইন্ডিয়া শাসন করেছে প্রায় এক হাজার বছর বর্তমানে ইন্ডিয়ায় এইটি পার্সেন্টেরও বেশি মানুষ অমুসলিম আমরা যদি চাইতাম তাহলে প্রত্যেক ইন্ডিয়ানকে তরবারি দিয়ে ইসলাম গ্রহণে বাধ্য করতাম আমরা সেটা করিনি ইসলাম সে অনুমতি দেয়নি ইন্ডিয়ার এই আশি পার্সেন্ট অমুসলিম সাক্ষ্য দিচ্ছে সাহাদা দিচ্ছে যে ইসলাম তরবারির মাধ্যমে ছড়ানো হয়নি কোন মুসলিম আর্মি আফ্রিকার পূর্ব উপকূলে গিয়েছিল কোন মুসলিম আর্মি ইন্দোনেশিয়ায় গিয়েছিল যে দেশে মুসলিমদের সংখ্যা সবচেয়ে বেশি কোন মুসলিম আর্মি গিয়েছিল মালয়েশিয়ায় যেখানে ফিফটি পার্সেন্টের বেশি মুসলিম কোন মুসলিম আর্মি কোন তরবারি এটা হলো বুদ্ধির তরবারি পবিত্র আছে সুরা নাহালের একশো পঁচিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে হাসান প্রতিপালকের পথে মানুষকে আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা এবং তাদের সাথে তর্ক করো আর তাদের যুক্তি দেখাও সবচেয়ে উত্তম ও গ্রহণযোগ্য পন্থায় একবার একটা আর্টিকেল ছাপা হয়েছিল রিডার্স ডাইজেস্ট অ্যালবাইনা কেয়ার বুকে উনিশশো সালে এটা পরে প্লেন ট্রুথ ম্যাগাজিনও ছাপা হয়েছিল একটা জরিপ চালানো হয়েছিল প্রধান ধর্মগুলোর অনুসারীদের নিয়ে মোট পঞ্চাশ বছরের হিসাব সেখানে ছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আর যে ধর্মের অনুসারীদের সঙ্গে সবচেয়ে বেশি হারে বেড়েছে সেটা হলো ইসলাম দুশো খ্রিস্টান ধর্ম মাত্র সাতচল্লিশ পার্সেন্ট এবার আমি প্রশ্ন করি এই পঞ্চাশ বছরের মধ্যে এমন কোন যুদ্ধ হয়েছিল উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে যে কারণে লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করছে কোন যুদ্ধ কোন যুদ্ধ আজকে পৃথিবীতে ইসলামের প্রসার সবচেয়ে বেশি হারে বাড়ছে আমেরিকা যে ধর্মের প্রসার সবচেয়ে বেশি সেটা ইসলাম ইউরোপে যে ধর্মের প্রসার সবচেয়ে বেশি সেটা ইসলাম আমার প্রশ্ন কে এই আমেরিকানদের কে ইউরোপিয়ানদের তরবারির মুখে ইসলাম গ্রহণ করতে বাধ্য করছে নাইন ইলেভেনের আগে ইসলামের নামে মিডিয়া যে অপবাদিত সেটা হলো ইসলাম ধর্ম নারীদের কোনো অধিকার দেয় না আপনারা জানেন যেসব মানুষ ইসলাম গ্রহণ করে আমেরিকা আর ইউরোপের মানুষ সহ যেসব অমুসলিম ইসলাম গ্রহণ করে তাদের দুই তৃতীয়াংশ নারী যদি ইসলাম নারীদের অসম্মান করে তাহলে কেন এই আমেরিকান মহিলারা কেন এই ইউরোপিয়ান মহিলারা ইসলাম গ্রহণ করছে কেন মিডিয়া বলছে ইসলাম নাকি নারীদের ছোট করে তাহলে কেন এই আমেরিকান ইউরোপিয়ান মহিলারা ইসলাম গ্রহণ করছে কারণ ইসলাম মানুষের বিভিন্ন সমস্যার সমাধান দিতে পারে বিশেষ করে নারীদের জন্য তারা ইসলামের নিরাপত্তা খুঁজে পায় ইয়োহান রেড্ডির নাম শুনেছেন তিনি গিয়েছিলেন আফগানিস্তানে স্পাইং করতে তালেবানদের উপরে সেখানে ধরা পড়ে সাত দিন ছিলেন যখন ফিরে এলেন তিনি তাদের উপর মুগ্ধ এখানে সময় কম তাই বিস্তারিত বলছি না অনেকে হয়তো জানেন তিনি কোরআন পড়ার পরে ইসলাম গ্রহণ করেছেন লোকে প্রশ্ন করেছে তালিবানরা কেমন ব্যবহার করেছে আমাকে তারা অতিথির মতোই আপ্যায়ন করেছে তারা যথেষ্ট সম্মান করেছে তিনি বলেন তার সাথে খুবই ভদ্র ব্যবহার করেছে তার মনোভাব বদলে গেছে এখন তিনি ইসলাম গ্রহণ করে হিজাব পালন করেন একজন ব্রিটিশ রিপোর্টার সেখানে গিয়েছিলেন মুসলিমদের বিরুদ্ধে লেখার জন্য তিনিও ইসলাম গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ আর নাইন ইলেভেনের পরে যখনই আমি আমেরিকা অথবা ইউরোপে যাই আগের চাইতে অনেক বেশি অমুসলিম আমার লেখটা শুনতে আসে তারা আমেরিকান তারা ইউরোপিয়ান সবাই আসে পবিত্র কোরআনে আছে সুরা ইমরানের চুয়ান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আর তারা চক্রান্ত করেছিল আল্লাহ কৌশল করেছিলেন আল্লাহ সর্বশ্রেষ্ঠ কৌশলী নাইন ইলেভেনের পরে মাত্র নয় মাসের মধ্যে শুধুমাত্র আমেরিকায় চৌত্রিশ হাজার মানুষ ইসলাম গ্রহণ করেছে ইয়োহান রেডলির কথা অনুযায়ী নাইন ইলেভেনের নয় দশ মাস পরে বিশ হাজার ইউরোপিয়ান ইসলাম গ্রহণ করেছে তারা যতই আক্রমণ করছে ইসলাম ততই উপরে উঠে যাচ্ছে কিন্তু আমরা কিছু করছি না আমাদের কারণে এসব হচ্ছে না আমরা দায়িত্ব পালন করছি না আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন কোরআনে সব মিলিয়ে মোট তিনটি আলাদা জায়গায় সুরা সাফের নয় নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা তওবা তেত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এবং পবিত্র কোরআনে সুরা ফাতার আঠাশ নম্বর আয়াতে বলা হয়েছে হুয়াল্লাজি আরসাল রাসূলাহু বিল হুদা ওয়াদ দীনিল হক আল্লাহ তার রাসুলকে পাঠিয়েছেন পথ নির্দেশক এবং সত্যের দিন সহ যাতে করে এটা অন্য সমস্ত দিনের উপরে থাকে অন্য সব দিন দর্শনের উপরে থাকে ইসলাম অন্য সব ধর্মের উপরে অবস্থান করবে এই শান্তি ধর্মটা এই সত্যের ধর্মটা অন্য সব জীবন দর্শনের উপরে থাকবে আর সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট এটা হয়তো অমুসলিমরা অপছন্দ করবে এটা হয়তো মুসলিমরা অপছন্দ করবে ইসলাম অন্য সব ধর্মের উপর অবস্থান করবে ইসলাম প্রচারের জন্য আমাদের কোনো দরকার নেই আল্লাহর আমাদেরকে আল্লাহর কোনো প্রয়োজন নেই আল্লাহ নিজেই তার দিনকে সমুন্নত রাখবেন তিনি আমাদের একটা সুযোগ দিয়েছেন আমাদের দায়িত্ব পালন করার আর তার কাছে পুরস্কার পাওয়ার তিনি আমাদেরকে দাওয়া দেওয়ার একটা সুযোগ দিয়েছেন এই সত্যের ধর্ম টিকে থাকবে এই দিন হক এই সত্যের ধর্ম এই শান্তির ধর্ম অবশ্যই টিকে থাকবে একটা বেশ সুন্দর কথা বলেছিলেন অ্যাডাম পিয়ারসন তিনি বলেছেন যারা ভয় পায় যে একদিন পারমাণবিক বোমা হয়তোবা আরবদের হাতে চলে যাবে তারা এটা বুঝতে পারে না যে ইসলামের আসল বোমাটা অনেক আগে পৃথিবীতে পড়ে গেছে বোমাটা পড়েছে যেদিন নবী মোহাম্মদ সাল্লাম জন্ম নিয়েছিলেন এবার দেখি মিডিয়া ইসলামের বিরুদ্ধে কি বলে আমরা সব ধরনের মিডিয়াকে এক ঝলক দেখব প্রথমে আসুন প্রিন্ট মিডিয়া দেখি টাইম ম্যাগাজিনে একটা আর্টিকেল ছাপা হয়েছিল উনিশশো সালের ষোলো এপ্রিলের কথা এটা লিখেছিল এক খ্রিস্টান তিনি লিখেছেন যে ইসলাম ধর্মের বিরুদ্ধে গত দেড়শো বছরে ষাট হাজারেরও বেশি বই লেখা হয়েছে আঠারোশো সাল থেকে উনিশশো সালের মধ্যে ইসলামের বিরুদ্ধে ষাট হাজারেরও বেশি বই লেখা হয়েছে যদি হিসেব করেন গড়ে একটারও বেশি বই লেখা হয়েছে প্রতিদিন প্রতিদিন একটারও বেশি বই লেখা হয়েছে ইসলামের বিরুদ্ধে নবীজির বিরুদ্ধে আর নাইন ইলেভেনের পরে এই প্রবণতাটা আরো অনেক বেড়ে গেছে ইসলামের বিরুদ্ধে এখন প্রতিদিন অনেক বই লেখা হচ্ছে আর মুসলিমরা আমরা কি করছি খ্রিস্টান মিশনারিরা তারা ধর্মকে ছড়াচ্ছে তাদের দায়িত্ব পালন করছে তারা ছাপাচ্ছে বিভিন্ন লিটারেচার আর সেগুলো বিলি করছে আমাদের এখানেও একটা স্যাম্পল আছে এই যে প্রশ্ন করেছিলাম এক আরব শেখকে প্লেনে যাওয়ার সময় যে এটা কি তিনি বললেন আল্লাহ মোহাম্মদ কিন্তু যদি একটু খেয়াল করে পড়েন এটা আল্লাহ মোহাম্মদ না এটা হলো আসলে আল্লাহ মোহাব্বা যার অর্থ ঈশ্বরে প্রেম এটা আসলে বাইবেলের একটা উদ্ধৃতি ফার্স্ট চ্যাপ্টার অফ জন চার নম্বর অধ্যায়ের ষোলো অনুচ্ছেদ ঈশ্বরী প্রেম তারপর বলা হয়েছে যে প্রেম নিয়ে বসবাস করে সে ঈশ্বরের সাথে থাকে ঈশ্বর তার ভেতরে থাকেন বাইবেলের একটা অনুচ্ছেদ এটা যদি মুসলিমদের দেই বেশিরভাগ মুসলিম কি করবে চুমু দিয়ে পকেটে রেখে দেবে যখনই তারা আরবি দেখে আল্লাহর কালাম পকেটে চলে যায় ইন্ডিয়া পাকিস্তান বা অন্যান্য অনারব দেশের মুসলিমরা যদি আরবিতে লেখা কিছু দেখে তখন সেটাকে চুমু খেয়ে পকেটে রেখে দেয় যেন সেটা আল্লাহর কালাম আসলে ঘরের ভিতরে সাপ এমন অনেক পোস্টার আছে এখানে সবগুলোর ব্যাপারে বলছি না যখন তারা পড়ে ও রাব্বানা যখন রাব্বানা শব্দটা দেখলেন তারপরে থাকবে আতি নাফিদ দুনিয়া হাসানা তাও আমরা অভ্যস্ত এটা কিন্তু রাব্বানা নয় এটা আব্বানা এটা পিতা যিনি স্বর্গে থাকেন তার রাজ্য পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে এটা বাইবেলের একটা অনুচ্ছেদ তারা এগুলো মুসলিমদের মাঝে বিলি করে আর আমরা খুব রংচঙ্গে এটা তো ফটোকপি চার কালারে ছাপানো খুব সুন্দর সেটা নিয়ে বাড়ি চলে যাবেন এভাবেই প্রতারিত হচ্ছেন তারা প্রতারণার মাধ্যমে আমাদের ঘরে ঢুকছে আমি একটা লেকচার দিয়েছিলাম খ্রিস্টান ধর্ম প্রচারকদের প্রতারণা সময় কম তা এখানে বিস্তারিত বলতে পারছি না এর প্রত্যেকটা বিষয় নিয়ে ঘন্টার পর ঘন্টা লেকচার দেওয়া যায় আর আমি যেহেতু এমন অনেক খ্রিস্টান প্রতিষ্ঠানের সাবস্ক্রাইবার আমি খুব সুন্দর ক্যালেন্ডার পাই একবার একজন আলেম আমার বাসায় আসলেন যিনি আরবি জানেন বললাম ক্যালেন্ডারটা কেমন ও খুব সুন্দর ক্যালেন্ডার আমি কি বাসায় নিয়ে যেতে পারি বললাম নিয়ে যান তিনি সেটাকে কয়েক সপ্তাহ রাখলেন একদিন তাকে বললাম ক্যালেন্ডারটা আপনার কাছে কেমন লেগেছে খুবই সুন্দর জাকির ভাই আমি বললাম ওটা নিয়ে আসেন সে বললো কেন আমি বললাম ওটা নিয়ে আসেন এবার ভালো করে পড়ে দেখেন তখন তিনি বুঝলেন যে বাইবেলের কথা আরবিতে লেখা খ্রিস্টানরা এখন বাইবেল লিখছে অন্যান্য ধর্মের সাথে সাদৃশ্য রেখে আর বাইবেল পড়ে দেখেন লেখা আছে বিসমিল্লাহ রহমান রহিম তারা কোরআনের আয়াত ধার করছে তারপর সামান্য বদলে দিয়ে আরবদের হাতে তুলে দিচ্ছে তারাও ভাবছে এটা কোরআনের অংশ আসলে সেটা কিন্তু বাইবেল তারা এই কৌশল অবলম্বন করছে কিতাবুল মুকাদ্দাস আমি আগেও বলেছি এখানে সময় কম اقرأ أخيا ورتل القرآن اصبح بصوتك اسمع وانا اقرا كلام الله داوي نفوسنا لنحس في اعمالنا চলে আর বখিলি দুটো জিনিস মানুষকে দিয়ে অনেক করাপশন করিয়েছে তাকে আল্লাহ পছন্দ করে বেশি বখিল না হওয়া বেশি খরচ না করে শেখ আব্দুল কাইম তাহলে মানুষ হালাক হয়ে যাবে যদি মানুষ শুধু মনের কথায় চলে মনকে কন্ট্রোল করতে হবে শরীয়ত করে করে ঠিক করতে হবে যে শুদ্ধ হৃদয়ে ইসলামের পথে চলে এভাবে মানুষের জীবনের মধ্যে ইনসাফ কায়েম করতে হবে ইনসাফ কায়েম করাটাকে আল্লাহ খুবই পছন্দ করেন কি না দেখে আল্লাহর ভয় উপলব্ধি করা এটাই তো আসল ইমান এটাই আসল করুন শুধু আল্লাহ তালার উপর ভরসা কেননা আল্লাহ তালা সবার উপর রক্ষাকারী দেখুন আল্লাহ তালা সবার উপর রক্ষাকারী প্রতি বুধবার সন্ধ্যা সাড়ে ছটায় আপ সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ডাক্তার জাকিরের আন্তরিক বার্তা সবচেয়ে লাভজনক ব্যবসা আপনি কি জানতে চান কোন ব্যবসা আপনাকে সর্বোচ্চ মুনাফা দিতে পারে কোরআন এই মূল্যবান তথ্য বলে দিয়েছে সুরা বাকারা সুরা নম্বর দুই এক নম্বর দুইশো একষট্টি যারা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে তাদের উদাহরণটা হচ্ছে শস্যদানার ন্যায় যেটি বৃদ্ধি পায় সাত শীষে এবং প্রত্যেক শীষে আছে একশোটি দানা এবং আল্লাহ তালা যাকে ইচ্ছা বৃদ্ধি করে দেন যদি আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেন আপনি রিটার্ন পাবেন সাতশো গুণ বেশি ব্যবসায়িক ভাষায় আপনি তাহলে সেখানে পাবেন সত্তর হাজার পার্সেন্ট আর কোন ব্যবসা আপনাকে এর চেয়ে বেশি মুনাফা দিতে পারবে আজই বিনিয়োগ করুন আল্লাহ তালার রাস্তায় বাংলা মানবতার সমাধান